بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে এই আমাদের আকিদা এই আমাদের মানহাজ অতপর আমরা ইমান আনি যে আল্লাহ সুবাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি ছাড়া ইবাদতের হকদার কেউ নেই তাওহিদের কালিমা যা সাব্যস্ত করে আমরা তার ব্যাপারে তাই সাব্যস্ত করি এবং তার সাথে আর কাউকেই শরিক করি না এভাবেই আমরা লা ইলাহ এর উপর পরিপূর্ণ ইমান আনি একমাত্র তারই উপর এবং কোনো শরিক করা ব্যতীত এবং আমরা বিশ্বাস করি যে এটাই দিনের সকল বিষয়ের কেন্দ্র যিনি এই কালিমার ঘোষণা দেন এবং এর শর্তসমূহ পরিপূর্ণ পূরণ করেন এবং এর হক আদায় করেন তিনি একজন মুসলিম আর যে এর শর্তসমূহ পূরণ করতে ব্যর্থ হয় অথবা ইমান ভঙ্গকারী কোনো বক্তব্য বা কাজ করে সে একজন কাফের এমনকি যদিও সে নিজেকে মুসলিম বলে দাবি করে আমরা এই বিষয় ইমান আনি যে আল্লাহ সুবাহান তালা হলেন সব কিছু সৃষ্টিকর্তা এবং সকল বিষয়ের পরিচালক তিনি সব কিছু করতে সক্ষম তিনিই প্রথম এবং তিনিই শেষ তিনি সর্বোচ্চ এবং নিকটতম মহান আল্লাহ সুবাহান তালা বলেন সেই অর্থাৎ কোনো কিছুই তার অনুরূপ নয় তিনি সব শোনেন এবং সব দেখেন আমরা তার অর্থাৎ আল্লাহ সুবাহানা হুয়া তালার নাম অথবা সিফাত সমূহের ব্যাপারে কোনো গোমরাহির অনুসরণ করি না বরং আমরা সেই বিষয়সমূহে ঠিক তেমনভাবেই তার জন্য সাব্যস্ত করি যেমনটি কিতাবুল্লাহ এবং সহি হাদিসে এসেছে আমরা আল্লাহ সুবাহান হুয়া তালা সিফাত সমূহের ব্যাপারে এই বর্ণনা করি না যে তা কেমন এর সাথে আমরা সৃষ্টিকুলের কোনো কিছুর কোনো তুলনা করি না এবং এর কোনো বাতিল মিথ্যা ব্যাখ্যা দেই না আর কোনো অর্থকেও অগ্রাহ্য করি না আমরা ইমান আনি যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম মানব এবং জিন জাতির জন্য আল্লাহর প্রেরিত রসুল এবং তাকে অনুসরণ করা ফরজ তিনি যা যা আদেশ করেন তা সব কিছু অনুসরণ করা আবশ্যক এবং তিনি আমাদেরকে যা যা অবগত করেছেন সব সত্য বলে ঘোষণা করা এবং মেনে নেওয়া ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما অর্থাৎ তোমার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না কখনো যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার ইষ্ট চিত্তে কবুল করে নিবে আমরা আল্লাহ সুবাহার এই আয়াতকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করি আমরা আল্লাহর সম্মানিত ফেরেস্তাগণের প্রতি পরিপূর্ণ ইমান আনি এবং স্বীকার করি যে তারা আল্লাহ সুবাহর অবাধ্যতা করেন না এবং তাদের যা আদেশ করা হয় তারা পরিপূর্ণভাবে তা সম্পাদন করেন এবং আমরা আরও ইমান আনি যে তাদের ভালোবাসা ইমানের অংশ এবং তাদের ঘৃণা করা কুফুরি আমরা ইমান আনি যে কোরআন আক্ষরিক এবং অর্থগতভাবে মহান আল্লাহ সুবাহর পবিত্র কালাম তা আল্লাহর সমূহের একটি তা আল্লাহর সমূহের একটি তা আল্লাহ সুবাহ মাখলুক নয় তাই একে সম্মান প্রদর্শন করা এর অনুসরণ করা এবং বিধানকে বাস্তবায়ন করা ওয়াজিব মনে করি আমরা আল্লাহর সকল নবী এবং রসুলগণের প্রতি পরিপূর্ণ ইমান আনি যাদের প্রথম হলেন আদম আলহিসাম এবং শেষ হলেন মোহাম্মদ সাল্লাম তারা পরস্পর পরস্পরের প্রিয় এবং ভাই ভাই তাদের আল্লাহ সুবাহ তালা তাওহিদ এবং রিসারা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমরা ইমান আনি যে সুন্না হল ওহির দ্বিতীয় প্রকার এবং তা কোরআনকে ব্যাখ্যা করে এবং এর অর্থকে পরিষ্কার করে আমরা কোনো সহি হাদিসের উপর অন্য কারো কথাকে প্রাধান্য দেই না সে যে হোক না কেন এবং আমরা ছোট বড় সকল প্রকার বেদাতকে পরিপূর্ণভাবে বর্জন করি আমাদের নবী সাল্লাহ আলহিহসাল্লামকে ভালোবাসা ওয়াজিব এবং আল্লাহর নৈকট্য লাভের একটি পন্থা তাকে ঘৃণা করা কুফরি এবং নিফাফ এবং আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আমাদের ভালোবাসার কারণেই আমরা তার পরিবার অর্থাৎ আহলুল বাইদদের সদস্যদের ভালোবাসি আমরা তাদের সম্মান প্রদর্শন করি আমরা তাদের ব্যাপারে কোনো রকমের অপবাদ আরোপ করি না আমরা মহান আল্লাহ সুবাহান হাওয়াতার কাছে এই মর্মে দোয়া করি যে তিনি যেন সকল সাহাবার প্রতি সন্তুষ্ট হন এবং আমরা তাদের প্রত্যেককে বিশ্বাসযোগ্য বলে সাব্যস্ত করি আমরা তাদের ব্যাপারে শুধু উত্তম কথাই বলি তাদের ভালোবাসা আমাদের কাছে ওয়াজিব এবং তাদের ঘৃণা করা নিফাক তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সংগঠিত ব্যাপারে তাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ যে বিষয়গুলোর নিয়ে ওনাদের মধ্যে এখতলাফ এবং যা কিছু হয়েছে সেই ব্যাপারে আমরা নিরবতা পালন করি কারণ তারা তাদের নিজেদের ব্যাখ্যা অনুযায়ী আমল করেছেন এবং তারা ছিলেন এই উম্মার সর্বোত্তম প্রজন্ম আমরা কদর এবং ভালো মন্দের উপর ইমান আনি এ সবই আল্লাহর পক্ষ থেকে আমরা ইমান আনি যে সব কিছু তার দিন তিনি যা ইচ্ছা করেন আর যা ইচ্ছে করেন না তা হয় না আল্লাহ সুবাহ আলার বিচার হুকুম আহকাম রহমত অনুগ্রহ সব কিছুই তার ন্যায় পরায়ণতার মধ্যেই থাকে তার ন্যায় পরায়ণতা অতিক্রম করে না অর্থাৎ আল্লাহ সুবাহ বান্দাদের প্রতি যাই হুকুম করেন না কেন এবং যেই ফয়সলা করেন না কেন তাই ন্যায় পরায়ণতা আমরা এই মর্মে ইমান আনি যে কবরের আজাব এবং নিয়ামত উভয় সত্য আল্লাহ সুবাহানহতালা চাইলে শাস্তিযোগ্যদের শাস্তি প্রদান করেন এবং ইচ্ছা হলে ক্ষমা করে দেন আমরা রসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিস এবং আল্লাহ সুবাহান তালার অনেক আয়াতের উপর ভিত্তি করে মুনকার আর নাকিরের বিষয় ইমান আনি আল্লাহ সুবাহান তালা বলেন يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء অর্থাৎ আল্লাহ সুবাহান আলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ সুবাহান আলা জালিমদেরকে পথভ্রষ্ট হতে দেন আল্লাহ সুবাহান আলা যা ইচ্ছা তাই করেন আমরা মৃত্যুর পর এবং কেয়ামত দিবসে পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে ইমান আনি এবং এই ব্যাপারেও ইমান আনি যে আল্লাহ সুবাহান তালার সকল বান্দা এবং সকল বান্দাদের আমলকে আল্লাহর সামনে হাজির করা হবে আমরা বিচার দিবস মিজান হাউজে কাউসাফ পুলসেরাতের উপর পরিপূর্ণ ইমান আনি এবং জান্নাহ ও জাহান্নামকে সত্য বলে মেনে নেই আমরা কেয়ামতের আলামতসমূহের উপর ইমান আনি যা নবী সাল্লাহ আলহিসাল্লামের সহি হাদিসে বর্ণিত হয়েছে তাছাড়া আমরা আরও ইমান আনি কেয়ামতের পূর্বে সবচেয়ে ভয়ানক ফিতনা দাজ্জালের আবির্ভাব এবং ঈসা আল ইসলামের ফিরে আসা এবং ওনার মাধ্যমে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার উপর এবং নবুয়তার আদলে খিলাফা ফিরে আসার উপর আল্লাহ সুবাহান তালার অশেষ অনুগ্রহে যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহ সুবাহান আলার প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে আমরা এই বিষয় ইমান আনি যে সুপারিশকারীদের সুপারিশের কারণে আল্লাহ সুবাহান আলা একদল মহিদিনকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন একমাত্র তারাই সুপারিশ করতে পারবে এবং একমাত্র তাদের সুপারিশ গ্রহণ করা হবে যাদেরকে আল্লাহ সুবাহান আলা সুপারিশ করার অনুমতি প্রদান করবেন আল্লাহ সুবাহান যাদেরকে সুপারিশ করার অনুমতি প্রদান করবেন এবং যাদের সুপারিশে আল্লাহ সুবাহান সন্তুষ্ট হবেন একমাত্র তারাই সুপারিশ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি আমরা নবী সাল্লাহ আলুসাল্লামের সুপারিশের উপর এবং তাকে বিচার দিবসে মাকামে মাহমুদ স্থান দেওয়ার ব্যাপারে পরিপূর্ণ ইমান রাখি আমরা বিশ্বাস করি যে ইমান হল নিয়াত মৌখিক স্বীকৃতি এবং আমলের সমন্বয় তা হল অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা এই তিনটির যে কোনো একটি বা দুটি পূর্ণ করা যথেষ্ট নয় অন্তরের বিশ্বাস হলো এর সাক্ষ্য এবং আমলের সমন্বয় অন্তরের সাক্ষ্য হলো এর এল এবং স্বীকৃতি আর অন্তরের আমল হলো ভালোবাসা ভয় আশা ইত্যাদি আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ সুবাহর আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এবং যে কোনো গুনাহের মাধ্যমে ইমান হ্রাস পায় সত্যবাদী নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে অবগত করেছেন যে ইমানের শাখা প্রশাখা রয়েছে লা ইলাহ ইল্লাল্লাহ হলো ইমানের সর্বোচ্চ শাখা এবং রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরানো হলো সর্বনিম্ন শাখা ইমানের শাখাসমূহের মধ্যে কিছু শাখা রয়েছে যা মৌলিক অর্থাৎ তা যদি লোপ পায় তাহলে ইমানও লোপ পায় যেমন তাওহিদ সালাত জাকাত সুয়াম জিহাদ ইত্যাদি এমন সকল অন্যান্য বিষয় অর্থাৎ এই ইবাদতগুলো আল্লাহ সুবাহানহ তালা তার বান্দাদের জন্য দিয়েছেন এগুলো যদি মানুষের ক্ষেত্রে লোপ পায় ইবাদতগুলো তাহলে তার ইমানও লোপ পায় আর এগুলোর ক্ষেত্রে যদি কোনো মমিন পরিপূর্ণভাবে থাকতে পারে তাহলে তার ইমানও পরিপূর্ণভাবে অটল থাকে ব্যবিচার মদ্যপান চুরি ইত্যাদি গুনাহের কারণে আমরা মুসলিমদেরকে কিবলার দিকে সালাত আদায়কারী কোনো মোয়াহিদকে তাকফির করি না যতক্ষণ না সে এই বিষয়গুলোকে হালাল মনে করে ইমানের ব্যাপারে আমাদের অবস্থান চরমপন্থী খাওয়ারিজ এবং শিথিলতপন্থী মুরজিয়াদের অবস্থানের মধ্যবর্তী আমরা বিশ্বাস করি যে কুফুর হলো দুই প্রকার ছোট এবং বড় যারা কুফুরি করে তাদের উপর কুফুরের বিধান পতিত হবে হোক তা অন্তরের বিশ্বাস বা বক্তব্য বা আমাদের ক্ষেত্রে তবে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তবে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তাকফির করার ক্ষেত্রে অথবা তার অনন্তকাল জাহান্নামে থাকার বিষয়টি তাকফিরের শর্ত পূরণের উপর পরিপূর্ণ নির্ভর করে আমরা যখন এমন কোনো দলিল বর্ণনা করি যা পুরস্কারের প্রতিশ্রুতি দান করে বা শাস্তির হুমকি প্রদান করে তাকফির বা তাফসিক নির্ধারণ করে তখন তা আমরা আমভাবে বর্ণনা করি আমরা এই আমভাবে বর্ণিত দলিলসমূহকে ততক্ষণ পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর প্রয়োগ করি না যতক্ষণ না তার কাছ থেকে এই বিধান প্রয়োগের আবশ্যক বিষয়গুলো প্রকাশ পায় যার ব্যাপারে কোনো ইখতলাফ নেই আমরা সন্দেহের ভিত্তিতে বা মানুষের কোনো আমলের অনাকাঙ্ক্ষিত কোনো ফল বা কারো কোনো বক্তব্যের প্রেক্ষিতে কুফুরির সংগঠিত হওয়া সম্ভাবনার ভিত্তিতে কাউকে তাকফির করি না আল্লাহ এবং তার রসুল যাকে তাকফির করেছেন আমরাও তাকে তাকফির করি একইভাবে যারাই ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করে তাকেও আমরা তাকফির করি কারণ হজ্জাহ প্রতিষ্ঠিত হোক আর না হোক এমন ব্যক্তি কাফের কিন্তু আখেরাতে একমাত্র তারাই শাস্তি পাবে যাদের কাছে হজ্জা পৌঁছেছে কারণ মহান আল্লাহ সুবহান বলেন অর্থাৎ একজন রসুল প্রেরণ না করা পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না এমন ব্যক্তি যে শাহাদাতাইন অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে বাহ্যিকভাবে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করে এবং ইসলাম ভঙ্গকারী কোনো কিছু সম্পাদন করে না তাকে আমরা মুসলিম হিসাবেই গণ্য করি এবং তার গোপন বিষয় আল্লাহ সুবাহান হওয়া তার কাছেই ছেড়ে দেই যে ব্যক্তি বাহ্যিকভাবে ইসলামের রীতিনীতির অনুসরণ করে তার বিধান হলো সে একজন মুসলিম কারণ মানুষের বাহ্যিক অবস্থার ভিত্তিতেই তার বিচার করা হবে আর আল্লাহ সুবাহান হওয়া তালাই তার গোপন বিষয়ের ব্যাপারে দায়িত্বশীল হবেন আমাদের কাছে রাফিদা শিয়ারা হলো এমন ফিরকা যারা শিরিক রিদ্দাহ এবং হিরাবা অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধতে লিপ্ত এবং পৃথিবীতে যদ কাফের এবং মুশ্রিকদের ফিরকা রয়েছে রাফিদা মুশ্রিকরা সবচেয়ে নিকৃষ্ট মুশ্রিক এবং কাফের আমরা বিশ্বাস করি যে যদি কোনো ভূমিতে কুফুরের বিধান ক্ষমতাসীন হয় এবং ইসলামের বিধানের উপর কুফুরের বিধান বলবৎ হয়ে যায় তাহলে সে ভূমি হলো দারুল কুফুর সেই ভূমি হলো দারুল কুফর কিন্তু এর ভিত্তিতে সেই ভূমিতে বসবাসরত সবাইকে আমরা তাকফির করি না বরং প্রত্যেক মানুষকে তার নিজের অবস্থা অনুসারে মূল্যায়ন করা হবে এবং মানুষের মধ্যে মুসলিম এবং কাফের দুই ধরনের লোকেরই অবশিষ্ট রয়েছে আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র ও সকল প্রকার ধর্মনিরপেক্ষতা যেমন জাতীয়তাবাদ দেশাত্মবোধ কমিউনিজম ইত্যাদি পরিষ্কার কুফুর যা একজনের ইসলামকে বাতিল করে মিল্লাত থেকে বের করে দেয় ফজিলতপূর্ণ প্রথম তিন প্রজন্মের সালাফে সালহীনগণের বুঝ অনুসারে কোরআন এবং সুন্নাই হল আমাদের দলিলসমূহের উৎস মুসলিমদের মধ্য থেকে সৎ গুনাহগার বা অবস্থা সম্পর্কে অনবগত যে কোনো ব্যক্তির পিছনে আমরা সালাদ পড়াকে জায়েজ মনে করি ইমাম অর্থাৎ খলিফা থাকুন আর না থাকুন তিনি ন্যায়পরায়ণ হন আর অত্যাচারী হন জিহাদ কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইমাম না থাকার দরুন জিহাদ করার ক্ষেত্রে বিলম্ব করা হবে না কারণ তা করা হলে জেহাদের ফজিলত অর্জন করা থেকে বঞ্চিত হতে হবে যদি গণিমত পাওয়া যায় তাহলে তা অর্জনকারীদের মধ্যে শরিয়াত অনুযায়ী ভাগ করে দিতে হবে প্রত্যেক মুমিনকে অবশ্যই আল্লাহর দুষ্পন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এমনকি যদি তিনি একাও হন মুসলিমদের রক্ত সম্মান এবং সম্পদ আমাদের কাছে সম্পূর্ণভাবে হারাম তা থেকে একমাত্র তাই আমাদের জন্য হালাল হবে যা আল্লাহ সুবাহান তালা আমাদের জন্য হালাল করেছেন এবং যাকে রসুল উল্লাহ সাল্লাম পতিত বলে ঘোষণা করেছেন যদি কুফফারদের মধ্য থেকে কোনো আগ্রাসী শত্রু মুসলিমদের হুরমতের উপর সীমা লঙ্ঘন করে তখন জিহাদ নিঃশর্তভাবে ফরজা আইন হয়ে যায় অর্থাৎ ব্যক্তিগতভাবে সকলের উপর ফরজ হয়ে যায় এবং কুফফারদের বিরুদ্ধে সাধ্যমতো যুদ্ধ করা ফরজ হয়ে যায় তাই তা এই কারণে যে ইমানের পর মুসলিমদের দিনই এবং দুনিয়াবী বিষয়ে ফাসাদ সৃষ্টিকারী আগ্রাসী দুশ্মনকে প্রতিহত করার চেয়ে বড় আর কোনো ফরজ নেই সকল ইমামদের ইজমা অনুসারে একজন কাফের আসলি অর্থাৎ যে কখনোই ইসলামে প্রবেশ করেনি এমন কাফের আসলির কুফুরির থেকে একজন মুরতাদের রিদ্দা অর্থাৎ যে ইসলাম থেকে বের হয়ে গেছে তার এই রিদ্দা অধিক বেশি ভয়াবহ এবং অধিক বেশি অপরাধ অপরাধযোগ্য সেই কারণে কাফের আসলিদের বিরুদ্ধে যুদ্ধের চেয়ে মোরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করাকে অগ্রাধিকার দেওয়া হবে একজন কাফির কখনো ইমাম অর্থাৎ খলিফা হতে পারবে না আর যদি কোনো ইমাম বা খলিফা কুফুরে পতিত হয় তাহলে তার ক্ষমতা বাতিল হয়ে যাবে এবং তার আনুগত্য করা আর ফরজ থাকবে না তদুপরি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা তাকে ক্ষমতা থেকে সরানো এবং একজন ন্যায়পরায়ণ ইমাম ও খলিফা নিযুক্ত করা মুসলিমদের উপর ফরজ হয়ে যায় আমাদের দিন হেদায়ত আনয়নকারী কোরআন আর নুসরাহ প্রদানকারী তরবারি দ্বারা প্রতিষ্ঠিত তাই আমাদের জিহাদ হল তরবারি বর্ষা আর দলিল হুজ্জা দ্বারা যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে আহ্বান করে আমাদের দিনকে অপমান করে অথবা আমাদের বিরুদ্ধে তাদের তরবারি উঁচু করে তাকে আমরা মহারিব অর্থাৎ শত্রু যুদ্ধরত শত্রু বলে সাব্যস্ত করি আমরা সব ধরনের ইখতলাফ ও বিভক্তিকে পরিত্যাগ করি ঐক্যের দিকে আহ্বান করি এবং খেলাফাহ প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করি কারণ তা মুসলিমদের উপর ফরজ আমরা বিশ্বাস করি আহলুল হাল্লি ওয়াল আবদের বায়াত প্রাপ্ত মুসলিমদের ইমাম তথা খলিফার কথা শোনা এবং মান্য করা ওয়াজিব তার আনুগত্যকে ত্যাগ করা জায়জ নেই আর এ ব্যাপারে কোনো ইখতলাফ নেই যদি কেউ ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে তাদেরকে দাওয়াত দেওয়া হবে এবং যদি তারা তার আনুগত্যে ফিরে আসতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করা হবে যতক্ষণ না তারা ফিরে আসে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বর্ণনা করেন যারাই এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার কাঁধে আনুগত্যের বায়াত নেই তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু ইজতিহাদি মাস আলার ক্ষেত্রে আমরা কোনো মুসলিমকে ত্যাগ করি না বা তাকে গুনাহগার সাব্যস্ত করি না আমাদের দৃষ্টিতে সকল উম্মা বিশেষ করে মুজাহিদিনদের জন্য একটি ঝান্ডার অধীনে ঐক্যবদ্ধ হওয়া আজীব মুসলিমরা হলো একটি উম্মা পৃথিবীর সকল মুসলিমরা হলো একটি উম্মা তাকোয়ার ভিত্তি ছাড়া তাদের মধ্যে অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই সকল মুসলিমের রক্তের মূল্য সমান সকল মুসলিমের রক্তের মূল্য সমান আর আল্লাহ সুবাহান হতালা আমাদের যে সকল নাম দ্বারা আখ্যায়িত করেছেন আমরা সেগুলো থেকে মুখ ফিরাই না আমরা আল্লাহর আউলিয়াদের আমাদের মিত্র হিসেবে গ্রহণ করি এবং তাদের সমর্থন করি আমরা আল্লাহর দুশ্মনদের দুশ্মন হিসেবে গ্রহণ করি এবং আমরা মিল্লাতুল ইসলাম ছাড়া বাকি সব মিল্লাতকে অস্বীকার এবং অবিশ্বাস করি এভাবেই আমরা কিতাব এবং সন্ন্যার পথে এগিয়ে চলি এবং বেদাত ও গুমরাহির পথকে পরিপূর্ণভাবে পরিহার করি وآخر دعوانا عن الحمد لله رب العالمين এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন জাজা কুমুল্লাহ খাইরান